شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم إلى آخر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم أفضل صيام بعد الفريضة شهر الله المحرم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ঐতিহ্যবাহী ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা সালাতে মাগরিবের পরে সমবেত হয়েছি কিছু দিনই আলোচনার জন্য সংক্ষিপ্ত আকারে আজকের এই দিনই বৈঠকের আলোচ্য বিষয় মহারমের শিক্ষা ও তাৎপর্য যদিও খুদ্বার মধ্যে এ বিষয়ে বিভিন্ন সাইড আলোচিত হয়েছে তারপরেও আল্লাহ পাক বলছেন ফাদাক্কির না দিকরা তানফাউল মিনি তোমরা মানুষকে নসিহত করো স্মরণ করিয়ে দাও ফাইনার দিকরা তানফাউল মুমিনিন নসিহতটা মানুষের মুমিনদের কল্যাণ বয়ে আনে কোরআন হাদিসের কথা অত্যন্ত পুরাতন কথা নতুন কিছু নাই এক জায়গায় গেলাম কথা বলতে ওনারা বললেন যে কিছু নতুন ওয়াজ শোনা গেছে বললাম শুকরের গোস্ত খাবেন মরা গরু খাবেন বেপর্দায় চলবেন প্রতিবেশীর হক নষ্ট করবেন বলছে তো কেমন ওয়াজ হবে হ্যাঁ এমনই তো আমি নতুন কিছু শুনতে চাচ্ছি শুকুরের গোস্ত হারাম চোদ্দশো বছর বা তার অধিক কাল পর্যন্ত আমরা বলেছি এবং আপনারাও শুনেছি স্ত্রীকে পর্দায় রাখতে হবে সালাদ আদায় করতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে এই যে কথাগুলো এগুলো তো অনেক পুরাতন কথা তো ইসলামটাই এটা পুরাতন নতুন কিছু এখানে নেই তাহলে এগুলি আলোচনা কেন আসে আলোচনাটা হয় শান দেওয়ার জন্য ধার দেওয়ার জন্য অস্ত্রটা বেশি দিন পড়ে থাকলে ঘুতা হয়ে যায় ওটার একটু বালু দিয়ে ডলা দিলে ওটা আবার একটু তেজ হয় তো ফাদাক্কির ফাইন্না জিকরা তানফাউল মুমিনিন নিশ্চয়ই মানুষকে স্মরণ করিয়ে দাও স্মরণ করা মমিনের জন্য কল্যাণ বয়ে পাকিস্তানের একজন আলেম বলছেন যে দুনিয়ার যে কোনো বস্তু কেনো তো লেটেস্ট মডেল কেনো গাড়ি কিনবে তো নতুন যে গাড়ি বের হয়েছে ওটা কেন পুরাতন মডেল এখন আর চলে না মোবাইল কিনবে তো মোবাইল লেটেস্ট মডেল কেন বাড়িঘর করবে তো আধুনিক ডিজাইনে করো এমন এক সময় আসবে যে দেখবেন যে সিঁড়িওয়ালা বাড়ি যেগুলি আছে সিঁড়ি ভেঙে উঠতে হয় এগুলি বাড়ি সব অচল হয়ে যাবে ভাড়াটি আর আসবে না তখন আমার ভেঙে ভেঙে লিফ্ট করতে হবে কারণ কারণ মানুষ কিছুদিন পরে অটো রিক্সা ছেড়ে দোকান থেকে বাজার আনতে যাবে মানুষ এমন পঙ্গু হবে হাঁটার অভ্যাস এমনভাবে ভুলবে যে মানুষ পঞ্চাশ বছর পরে আপনার এই বিল্ডিংগুলি সব অসল হয়ে যাবে যে বিল্ডিংয়ে লিফ্ট নাই দশ বিশ বছর পরে বিল্ডিংগুলো কি হয়ে যাবে অসল হয়ে যাবে কারণ লিফটওয়ালা বিল্ডিংয়ে চড়তে চড়তে মানুষের সিঁড়ি ভাঙতে যাবে না পারবে না শক্তিও থাকবে না এনার্জিও থাকবে ওই জন্য দুনিয়াবি যা হবে লেটেস্ট মডেল চিন্তা করতে হবে আপনাকে যে আপনার বিল্ডিং পঞ্চাশ বছর পরে কিভাবে চলবে সেই অনুপাতে আপনাকে ডিজাইন করতে হবে সেই অনুপাতে আপনি প্ল্যান করতে হবে কিন্তু দিন দিনের ব্যাপার লেটেস্ট মডেল ওল্ড মডেলে ফিরে যাও যত পিছনে যাবে সাহাবাহিকের আমাদের মডেল নাও রসুলাম থেকে মডেল নাও ওলামায় হাক্কানি রব্বানি থেকে মডেল নাও ওলামায় মুস্তাহিদিন ওলামায় ফোকাহা ওলামায় তফসির ওলামাই মুজতাহিদিন তাদের কাছ থেকে মডেল নাও যখন তাদের কাছ থেকে মডেল নেওয়া হবে তখন দেখা যাবে সেখানে ভালো কিছু পাওয়া যাবে বলছিলাম যে আজকের এই কথাগুলো আমাদের জন্য নসিহত স্বরূপ স্মরণ করিয়ে দাও নতুন কিছু নাই আল্লাহ রাব্বুল আলমিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে পরিচালনার জন্য বারোটি মাসে ভাগ করে দিয়েছে তার মধ্যে চারটি মাস হল মহাপবিত্র তার প্রথম মাসই হলো শাহরুল্লাহ মহারম মহারম মাসকে বলা হয় শাহরুল্লাহ মহারম হাদিসের ভাষা হল যে আল্লাহর মাস যেমন বায়তুল্লাহ আল্লাহর ঘর বায়তুল্লাহ আল্লাহর ঘর আবদুল্লাহ আল্লাহর বান্দা শাহরুল্লাহ এটা হলো আল্লাহর মাস শাহরুল্লাহ মহারম মহরম মাসটা হল আরবি নববর্ষের প্রথম মাস আরবি নববর্ষ বিভিন্ন নববর্ষের যেই শরীয়ত বিরোধী অন ইসলামিক কৃষ্টি কালচার চলছে সমাজে সেগুলি ইসলাম সমর্থন করেনি মহরম মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দুইটা জিনিস একটা জিনিস স্মরণ করিয়ে দেয় যে একটি বছর আমার জীবন থেকে ঝরে গেল এই এক বছরের হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে মহরম মাস আমাকে স্মরণ করিয়ে দেয় সেদিনের আল আমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি সমাজের মানুষের কাছে আল আমিন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি কিন্তু যখনই তিনি কোরআন এবং সুন্নার দাওয়াত মানুষের কাছে তুলে ধরলেন তখনই সমাজের লোকেরা তার বিরুদ্ধে চলে গেল বিরুদ্ধে এমন যাওয়া গেল যে তাকে মক্কাতে থাকতেই দিল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল রসুল্লাহ সাল্লাম তেরো দিন তেরো রাত তেরো দিন তেরো রাত পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল এখন পীর সাহেবরা বাংলাদেশে বসে মক্কার ঘরে কুত্তা খেদায় পীর সাহেবদের এত পাওয়ার যে দায় নামাজ বিষয়ে পার হয়ে চলে যায় এক পীর সাহেবকে এখানে দেখে গেল আবার দেখছে মক্কাতেও আছে হজের মাঠেও দেখে আসছে আবার দেখছে এখানেও আছে মানে এত পাওয়ার তত কিন্তু আমাদের নবীর এত পাওয়ার ছিল না তেরো দিন তেরো রাত পায়ে হেঁটে নবী সাল্লা সাল্লাম হিজরত করেছিলেন তাই এই হিজরি সন আমাদেরকে সেই হিজরতের কথা স্মরণ করিয়ে দেয় হিজরি সনটা এটা হলো ইসলামের জন্য এবং মানবতার জন্য একটা কল্যাণকর বিষয় বহুদিন আগেও বলেছি বহুবার বলেছি আবার নতুন করে বলি শুনে রাখেন একজন মানুষ যদি মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বছর চাকরি করে আর সে যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করে আর একজন যদি আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করে তাহলে দুইজনের বেতনের এক বছরে ডিফারেন্স হয়ে যাবে ছত্রিশ বছরে এক বছরে ডিফারেন্স হবে প্রত্যেক বছরে দশ দিন করে ইংরেজি ক্যালেন্ডার বাড়ে আর আরবি ক্যালেন্ডার প্রত্যেক বছরে দশ দিন করে কমে তাহলে ছত্রিশ বছরে তিনশো ষাট দিন তার কি হয়ে যাবে কমে যাবে আরবিওয়ালা আর ইংরেজিওয়ালা তিনশো ষাট দিন বেড়ে যাবে তাহলে ছত্রিশ বছরের পরে যদি আরবি ক্যালেন্ডার মতো হিসাব দেওয়া যায় সাঁত্রিশ বছরের বেতন পাবো আর যদি ইংরেজি ক্যালেন্ডার মতো হিসাব দেওয়া যায় তাহলেও পঁয়ত্রিশ বছরের ছত্রিশ বছরের পাবে এই যে বিষয় এক তো কোরআন হাদিসের বিষয় আর একটা রয়েছে মানবতার দৃষ্টিকোণ এটার ইংরেজি ক্যালেন্ডার লেবারকে ঠকানো হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করলে আপনাকে প্রত্যেক বছরে দশ দিন ভূতের বেগার খাটায় মানে দশ দিন বেশি করে আপনার ডিউটি করতে হবে তাহলে বছর পূর্বে আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করলে দশ দিন কম ডিউটি করে আপনি এক বছরে বেতন পাবেন আমিও এটা বুঝতাম না আমি কিন্তু সৌদি আরবে চাকরি করেছি আরবি ক্যালেন্ডার আর বাহারাইনে চাকরি করেছি ইংরেজি ক্যালেন্ডার এবার বাহারাইনে এসে আমি দেখতেছি যে এই তো সমস্যা মাস শেষ হয় না মাস আরো বেড়ে যায় যাই হোক তো এগুলি অনেক বিষয় আছে ইসলাম গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলার জন্য এসে যাই হোক এই মহারম মাস এটা হলো মহাপবিত্র মাস এই মাসের দশ তারিখকে আশুরা বলা হয় আশুরা মহরমের দশ তারিখ আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে একটা বিরাট ঐতিহাসিক ঘটনা মিশরের মাটিতে ঘটে গেল সেটা ছিল যে মুসা আলহ সালাম বানী ইসরায়েলদের নেতৃত্ব দিচ্ছেন আর জালেম ফেরাউন বহু ধরনের জুলুম এই বানী ইসরায়েলদের উপর করেছিল মায়ের পেটের ভিতরে বাচ্চা সেই বাচ্চাকে ফেরাউনের পুলিশ বাহিনী এসে গর্ভবতী মহিলাদেরকে পায়ের তলায় পিষে পেটের ভিতরের বাচ্চাগুলি পা দিয়ে কচে কচে হত্যা করেছে কোলের শিশুগুলিকে নিয়ে আগুনে দিয়ে পুরাই দিয়ে চাকু দিয়ে কেটে টুকরা টুকরা করে মায়ের সামনে বাবার সামনে এগুলি নির্মম ভাবে হত্যা করেছে জুলুমের মাত্রা যখন ফেরাউন চূড়ান্ত পর্যায়ে বাড়িয়ে দিল ফেরাউন ছিল গরিব মানুষ ওই কি বলে গোরস্থানের দারোয়ান ওর নাম ছিল রামসিস কিন্তু সে ফেরাউন আল্লাহাক তাকে পয়সা করে দিল জুলুমের মাত্রা বাড়িয়ে দিল পৃথিবীর বুকে যত জালেম এসেছে সমস্ত জালেমকে আল্লাহাক শাস্তি দিয়েছেন জালেমের শাস্তি হয়েছে কিন্তু জালেমেরা শিক্ষা গ্রহণ করে আল্লাহাক বলছেন ইন্দ হার্রামাজুলমা আলা আল্লাহ পাক বলেন ইয়া এবাদি ইন্নি হাররাম জুলমা আলা হে আমার বান্দা সকল আমি জুলুমকে হারাম করেছি আমার নিজের উপর আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম আমার বান্দার জন্য তো হারাম হারাম আমার জন্য জুলুম হারাম আল্লাহর জন্য অহংকার বৈধ বান্দার জন্য অহংকার বৈধ নয় অহংকার বান্দার জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য ভূষণ আল কিবরিয়াও হৃদাই আল্লাহ পাক বলছেন অহংকার হলো আমার চাদর কিন্তু জুলুমটা বান্দার জন্য হারাম আল্লাহর জন্য হারাম আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছে আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি এমনি হারাম তু জুল মালানাস আমি জুলুমটাকে আমার নিজের উপরে হারাম করেছি ও তুহু মোহারামান ফিমা বাইনাকুম আর এটাকে হারাম করে দিয়েছি তোমাদের উপরেও তাহলে তাজালামু তোমরা একে অপরের উপরে জুলুম করো না পৃথিবীর বুকে কোন জালেম জুলুম করে পার পেয়ে যায়নি আল্লাহ রাব্বুল আলমী বিন্দু মাত্র বান্দার জুলুম বরদাস্ত করেন একজন কাফের বেদিনের উপরেও যদি মানুষ জুলুম করে তবে আল্লাহ তাকে সার দেন এটা পশু পাখির উপরে যদি কেউ জুলুম করে আল্লাহ রাবুল তাকেও সার দেন এটা বিড়ালের বাচ্চাকে মেরে ফেলেছিল এক মহিলা বিড়ালের বাচ্চা উৎপাত করার কারণ ওকে বেঁধে রেখেছিল খেতেও দেয়নি ছেড়েও দেয়নি ছেড়েও দেয়নি খেতেও দেয়নি বিড়ালের বাচ্চা মারা গেল আল্লাহ রাব্বুল আলম সেই মহিলার আমলকে বাতিল করে দিয়ে তাকে জাহান নামের ফয়সলা করে দিল তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পানি পান করানোর কারণে একজন পাপিষ্ট মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন লহ কাজেই আল্লাহ পাক জুলুম বরদাস্ত করেন পশুর উপরে জুলুম হোক পাখির উপরে জুলুম হোক মানুষ তো অনেক দূরের কথা আল্লাহ পাক বলছেন আমার কাছে কথার পরিবর্তন নাই আমি কোন বান্দার উপরে জুলুম করি ফেরাউন যখন চরম পর্যায়ে জুলুম জুলুমের মাত্রা বাড়িয়ে দিল আল্লাহ রাবুল আলমিন মুসা আলাহ সাল্লামকে হিজরত করতে বললেন মুসা আলাহ সাল্লাম হিজরত করতেছেন মিশর থেকে পূর্ব দিকে উত্তর দিকে রওনা দিবেন মিশর থেকে উত্তর দিকে রওনা দিলে শুকনা জমিন দিয়ে উনি মাদিয়ানে চলে আসতে পারবেন কিন্তু উনি রাস্তা ভুল করে রাতের বেলার দিক ভুল হয়ে উনি পূর্ব দিকে রওনা দিলেন পূর্ব দিকে রওনা দিয়ে আসতে আসতে লোহিত সাগর সামনে পেয়ে গেল লোহিত সাগর দুইশো ছাপ্পান্ন কিলোমিটার প্রস্থ বড় অংশ যেখানে সেখানে দুইশো ছাপ্পান্ন কিলোমিটার আর সরু অংশ যেখানে সেখানে তেত্রিশ কিলোমিটার সেই লোহিত সাগর সামনে আল্লাহ রাবুল আলমিন মুসাল্লাহ সাল্লামকে বললেন তুমি পানির উপরে লাঠি দিয়ে বাড়ি দাও দেওয়া হলো পানির উপর লাঠি দিয়ে বাড়ি বারোটি রাস্তা হয়ে গেল আল্লাহর হুকুমে বারোটি রাস্তা হয়ে গেল লোহিত সাগরের মাঝখান বিরাট লম্বা ঘটনা আপনাদের সবারই জানা আছে মুসাল্লাহ সাল্লাম পার হয়ে চলে আসলেন পার হয়ে এসে সাগরের উপর পানি দিয়ে বাড়ি দিয়ে সাগরকে আবার পুনরায় যেরকম ছিল এরকম করার জন্য চেষ্টা করলেন আল্লাপাক বলেন অতরুকিল বাহারা হওয়া সাগর যেভাবে আছে ওইভাবে রেখে দাও তুমি চলে যাও ইন্নাহম জুমদুম মোগরা কুন আমি ওদেরকে ডুবিয়ে মারবো তুমি চিন্তা করো ফেরাউন তার সদল বলে প্রায় হাজার হাজার সোলজার নিয়ে ওই লোহিত সাগরে সেই রাস্তার ভিতরে অলৌকিক রাস্তার ভিতরে নেমে গেল পানি দুই দিক থেকে এসে ঘিরে ফেললো ঘিরে ফেলে সেই দিন হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন সদল বলে লোহিত সাগরের পানিতে সলিল সমাধি হল আল্লাহাক সেই দৃশ্যগুলি আমাদের সামনে তুলে ধরেছে ফেরাউন যখন ডুবে যাচ্ছে ফেরাউন ডুবার সময় বলছে আমানত বিহি বানু ইসরাইল আমি ইমান আনলাম সেই প্রভুর প্রতি যেই প্রভুর প্রতি ইমান এনেছে বাণী ইসরায়েলের লোকেরা বাণী ইসরায়েলের লোকেরা যেই প্রভুর প্রতি ইমান এনেছে আমিও সেই প্রভুর প্রতি ইমান আনলাম সেই প্রভুর প্রতি আমি ইমান আনলাম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 যে মিথ্যুক মরার সময় সে স্বীকার করল দুর্ধস্য কমিউনিস্ট মিস্টার কালমার্স কমিউনিজমের জন্মদাতা মিস্টার কালমার্স এই কালমার্স মৃত্যুর সময় বলছিল ও মাই গড মৃত্যুর যন্ত্রণা যখন জগদ্দল পাথরের মতো তাকে চেপে ধরেছে মৃত্যুর যন্ত্রণায় অস্থির হয়ে সে তখন নিজের মনের অজান্তেই বলে ফেলবে ও মাই গড অথচ সারা জীবন কালমার্স বলেছিল there is rule by eternal laws of iron there is no god rule by eternal laws of iron there is no god এখানে কোনো প্রভু নাই প্রভুর অস্তিত্বকে সারা জীবন অস্বীকার করার পরে কিন্তু এই দুর্ধর্ষ কমিউনিস্ট মিস্টার কালমার্স সেও কিন্তু মরার সময় হচ্ছে ও মাই গড আমার দেশে স্বঘোষিত কত নাস্তিক মরার পরে হ্যাঁ? মরার পরে নাস্তিকদেরকে আবার দাফন করে এক নাস্তিককে আর এক নাস্তিকে দাফন করে তো ধরো দাফন কে জানাজা দেওয়ার দরকার কি তাহলে ধর্ম নিরপেক্ষ এক শ্রেণীর লোক আছে নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ আমি তোরা নিরপেক্ষ হলে কি করে ও তো মুসলমানের ঘরে জন্ম নেয় ওকে দাফন করে আর যদি হিন্দুর ঘরে জন্ম নেয় তোকে পুরায় তো নিরপেক্ষ হলো কি করে ওকে একবার দাফন করতে হবে আবার ওর কবরের ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে কবর সহ জ্বালিয়ে পুরাই দিতে হবে তাহলে নিরপেক্ষতা হয় হ্যাঁ একবার ওকে কি করতে হবে দাফন করতে হবে দাফন করে মুখু আমার পকে গেল এবার কবরের মধ্যে আর পেট্রোল ঢেলে দিয়ে কবর সহ জ্বালায় পুরাতে হবে তাহলে হিন্দুদের পক্ষে হবে তাহলে নিরপেক্ষ হইল মানুষ কোনদিন কোন নিরপেক্ষ থাকতে পারে না অবশ্যই হকের পক্ষে আপনাকে থাকতে নিরপেক্ষ কি নিরপেক্ষ হলো শয়তানের কাজ শয়তানি কথা তো যাই হোক সে ফেরাউন সারা জীবন নিজেকে প্রভু বলে দাবি করল দুর্ধর্ষ কমিউনিস্ট মিস্টার কালমার্স সেও মরার সময় বলছিল ওমাই গড সে তারা আল্লাহকে স্বীকার করল হাসনের ময়দানে তারা আফসোস করল দুনিয়াতে তারা খুব বুদ্ধিমান হয় নাস্তিক লোকেরা দুনিয়াতে খুব বুদ্ধিমান হয় আর আস্তিকেরা হয় কি ব্যাকল এরা হলো তাদের ধারণা বাংলাদেশের একজন নাস্তিক আহম্মদ শরীফ আহম্মদ শরীফ বলছিল যে গভীর জ্ঞান মানুষকে নাস্তিকতার দিকে নিয়ে যায় আর স্বল্প জ্ঞান মানুষকে আস্তিকতার দিকে অল্প জ্ঞানে মানুষ আস্তিক হয় আস্তিক হয় মূর্খ মানুষ আর নাস্তিক হয় কি বুদ্ধিমান লোক আহমদ শরীফ যখন এই বক্তব্য ছাড়লো তখন আমি একটা বক্তব্য দিয়েছিলাম নাস্তিক নাস্তিকবাদের উপর সেখানে আমি আহমদ শরীফকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের গুরু ঠাকুর mister Francis Bacon mister Francis Bacon বলছে ফ্রান্সোয়াস বেকন বলছে গভীর জ্ঞান মানুষকে আস্তিক বানায় আর অগভীর জ্ঞান মানুষকে নাস্তিক বানায় তা আহমদ শরীফ তোমার কথা ঠিক না তোমার গুরুর কথা ঠিক আহমদ শরীফের কথা ঠিক না গুরুর কথা ঠিক আহমদ শরীফের গুরু তার গুরুর গুরু উস্তাদের উস্তাদ হল ফ্রান্সওয়াস বেকন ফ্রান্সওয়াস বেকন বলছেন যে গভীর জ্ঞান মানুষকে আস্তিক বানায় আর অগভীর জ্ঞান মানুষকে কি বানায় নাস্তিক বানায় أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون الله أكبر وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون যখন তাদেরকে বলা হয় আমেনু ইমান আনো কিভাবে ইমান আনো কামা আমানান্নাস লোকেরা যেভাবে ইমান এনেছে যখন বলা হয় তোমরা ইমান আনো কিরকম ইমান আনো লোকেরা যেভাবে ইমান এনেছে লোকেরা কারা কোরআন যখন নাজিল হচ্ছে কোরআন নাজিলের যুগের লোকেরা কারা সাহাবিগণ যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন আসহাবে রাসুল রসুল আসলামের সাহাবাই কেরামগণ ইমান এনেছে সেইভাবে ইমান আনো আমাদের ইমান কার মতো হবে সাহাবিদের ইমানের মতো সাহাবিদের ইমানের মডেলের সাথে মিলাই মিলার হবে মিলাপ করার দলিল পাওয়া গেছে চোদ্দশো বছর পরে কিয়াম করার দলিল পাওয়া গেছে বলবেন যে এই দলিল তো কোরআনে আপনি চোদ্দশো বছর পরে পেলেন চোদ্দশো বছরের সাহাবিগণ এই আয়াত পড়েছিলেন জেনেছিলেন বুঝেছিলেন তে আয়াত যে মিলাদ পড়ার দলিল তো তারা করেননি কেন তারা হয়তো বোঝেন নাই অথবা বুঝেছেন তা আমল করেন নাই সাহাবারা যদি না বুঝে থাকেন তা আমাদেরও বুঝার দরকার নেই সাহাবিরা যেটা বোঝে নাই ওটা আমাদেরও বুঝার দরকার নেই সাহাবিরা যে আমল করেন নাই সে আমল আমাদেরও করা দরকার পড়ে না আশ্চর্য তারপরে তখন কিসের মধ্যে কি নাই লেখাতে ঘি তারপর তখন বলে তাহলে বাসে চড়েন কেন চশমা চোখে দেন কেন ঘড়ি হাতে আবার ঘড়ি তো হিন্দু হাতে দেয় ঘড়ি কি কোনো ইসলাম ধর্মের কোনো বিধান নাকি চশমা তো হিন্দুও পরে আস্তিকও পরে নাস্তিকও পরে চশমার সাথে ধর্মের কি কানেকশন গাড়িতে চড়া না চড়ার সাথে ধর্মের কি কানেকশন ধর্ম ধর্মটা হলো যেটা দিনই বিষয় যেটা এবাদত বিষয় আর গাড়িতে চড়াটা হলো মহামালা মহামালাতটা তো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে কিন্তু ইবাদত তো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না হ্যাঁ এবাদত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না মাগরিবের নামাজ জোরে দুই রাখাত পড়া লাগে আর শেষে এক রাখাত আসতে পড়া লাগে কিয়ামত পর্যন্ত ওইভাবেই চলছে কিন্তু গাড়ি এতদিন ছিল ম্যানুয়াল গিয়ার এখন আবার যে অটো গিয়ার আবার অটো গিয়ারের পরে আরো কত কিছু বুতাম টিপে টিপে গাড়ি চলবে গাড়ি আকাশে উঠবে গাড়ির মডেল চেঞ্জ হবে কিন্তু ধর্মের কোন মডেল চেঞ্জ হয় না ওটা কিয়ামত পর্যন্ত একইভাবে থাকে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا ولكن لا يعلمون ইমান আনো যেভাবে সাহাবায় কেন ইমান এনেছে কলু আনুমেনু কামা আমানা সুফাহা নির্বোধ লোকেরা যেভাবে ইমান আনে ওইভাবে ইমান আনবো সাহাবিদেরকে তারা নির্বোধ বলছে কারা বলল রসুল্লাহ সাল্লামের জামানার কাফেরেরা সাহাবিদেরকে নির্বোধ বলল আর তারা কি বুদ্ধিমান আল্লাহ সুরায় মুলকের মধ্যে যাব তাকাদু তামাইয়া জমিনাল গয়েদ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إلا أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير হাসনের ময়দানে যখন জাহান নামে ফেলানো হবে দলে দলে তখন তারা বলবে কলু লাউকুন্না নাসমাউ যদি আমরা শুনতাম আও না কেলু যদি আমরা বুঝতাম যদি শুনতাম আর যদি বুঝতাম মা কুন্না ফি আসহাবিস সাইর আমরা আসতাম না আমরা শুনিও নেই বুঝিও নাই আমরা ছিলাম ব্যাককল কে বলবে আমরা ছিলাম ব্যাককল কে বলবে এই নাস্তিকেরা বলবে আমরা ছিলাম ব্যাককল নিজেকে ব্যাককল বলে স্বীকৃতি দিবে কিন্তু কোনো কাজ হবে না আল্লাহ আকবর আমরা গেছিলাম কয়েকজন ছাত্র মিলে একসাথে লেখাপড়া করতে কয়েকজন ছাত্র আমরা একসাথে লেখাপড়া করতে গেছিলাম তখন আমরা ক্লাস ওয়ান টুতে পড়ি তা আমার সাথে ছাত্ররা ছিল খুব বুদ্ধিমান ওরা করতো কি ওই জানালার ফাঁকে বইগুলি রেখে দিত জানালার ফাঁক দিয়ে ওই ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে বইগুলি রেখে দিত রেখে দিয়ে বলতো স্যার আমি একটু বাথরুমে যাবো বাথরুমের নাম দিয়ে বের হয়ে ওই পিছন দিয়ে বইগুলি নিয়ে পালায় চলে যেত আর আমি ছিলাম ব্যাক কল আমার বুদ্ধি শুদ্ধি কম ছিল আমি একাধিক মনে মনে ভাবতাম যে আজকে পালাবো কিন্তু পালানোর বুদ্ধি আমি পেতাম না আমার মোটা হুঁস তো তাই আমি পালাতে পারতাম না যখন আমার পালানোর কোনো বুদ্ধি ছিল না তখন আমি বাধ্য হয়ে ক্লাসে বসে থাকতাম আজকে আল্লাহ পাক আমাকে কিছু এলিম কালাম দিয়েছে আর আমার ওই সাথীরা লোহার কামারের কাজ করে লোহার কামারের আগুনের হিটে সামনের চুলগুলি পেকে গেছে পিছনেগুলি কাঁচা আমি দেখে বললাম ভাই তোমার সামনের চুল পেকে গেছে আর পিছনের চুল কাঁচা কেন বলে তুমি আর আমি একসাথে পড়তে গেছিলাম তুমি ছিলে ব্যাককল আর আমি ছিলাম বুদ্ধিমান আমি সারের ফাঁকি দিয়ে ক্লাস থেকে পালিয়ে যেতাম এই পালানোটাই আজকে আমার কামারের কাম শিখেছি আর তুমি ছিলে বোকা তাই তুমি পালাতে পারো নেই আল্লাহ তোমাকে এলএম দিয়েছে তাহলে বেশি বুদ্ধিমান বেশি চালাক হলে কি হয়ে যায় ফালাক হয়ে যায় তো বেশি চালাক যারা দুনিয়াতে তারা পরকালে ব্যাককল সাজবে আর বলবে লাউ কুন্না লাউ কুন্না তারা স্বীকার করবে স্বীকার করবে অকপটে ফাতারাফু বিজাম্বিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ আল্লাহু আকবার বন্ধুগণ বলছিলাম যে ফেরাউন আল্লাহর কাছে ইমান আনলো আল্লাহ রাবুল আলম বলে এখন হলো না ফেরাউন কাজ হলো না আলিয়া নুনাজ্জি কাও বিবাদানিক আলিয়া নুনাজ্জি কাও বিবাদানিক তাকুন আলিমান খালফাকা আয়া আল আনা ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون তাম পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বানাবো রে ফেরাউন তোকে আজকে তোকে বলে দিচ্ছি আমি আল্লাহ ঘোষণা করে পানিতেও তো লাশ পচবে না মাটিতেও তো লাশ মিশবে না ল আল্লাহ রাবুল আলমী আফসোস করতেছেন কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযিরিন আল্লাহ রাবুল আলম বলছেন কাম তারাকু ওয়া কত বাগ বাগিচা কত নদী নালা কত প্রশ্রবণ আর কত সম্মানিত স্থান কাম তারাকু মিন জান্নাতি ওয়াউয়ুন মিশরের নীল নদের পানিতে সারা পৃথিবীর তদানীন্তনকালে অর্ধেক ফসল জন্ম নিত যত গম ভুট্টা এবং তুলার চাষ এখনো মিশরের তুলা এক নম্বর স্থান অধিকার করে আছে সেই মিশরের নীল নদের পলি মাটিতে কত ফসল আর কত ফল সারা বিশ্বকে ফল ফসল সাপ্লাই দিতে পারে আল্লাহাক বলছেন কাম তারাকু কত বাগ বাগিচা প্রশ্রবণ কারিম কত ক্ষেতের ফসল আর সম্মানিত আসন কত সুরম্য অট্টালিকা বিল্ডিং কত নিয়ামত যেখানে আনন্দে বিচরণ করত তারা কাদালিকা কমান আখারিন فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين আসমান জমিনের কেউ সেদিন ফেরাউনের জন্য আফসোস করে না এত বড় লিডার পৃথিবীতে সদল বলে সলিল সমাধিতে মারা গেল কেউ তার কোনো শোক বার্তা পাঠায়নি কেউ তার জন্য আফসোস করে আল্লাহ পাক বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আসমান জমিনে কেউ কাঁদে নেই আসমানও কাঁদে নেই জমিনও কাঁদে নেই আসমানও কাঁদে নেই ফেরাউনের জন্য জমিনেও কাঁদে নাই মানুষ মারা গেলে কাঁদে নাকি আসমান মানুষ মারা গেলে কি জমি কাঁদে কোরআনের আয়াত প্রমাণ করছে মানুষ মারা গেলে আসমান কাঁদে জমিন কাঁদে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ কাঁদতে থাকে ইমানদার মারা গেলে রাস্তার ধুলি করা বালুকানা পর্যন্ত তার জন্য আফসোস করে রাস্তার দুর্বার ঘাস পর্যন্ত কথা বলে কানতে থাকে তার জন্য আমাদের বাংলাদেশের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব মাশাল কাজী নজরুল ইসলাম সাহেবের কবিতা এক একটা পড়লে আপনি আশ্চর্য আমার ছাত্র জিজ্ঞেস করছিল যে স্যার নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে পার্থক্য কি নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে পার্থক্য আমি বলবো না তুমি বলো আমি দুইটা দুইজন কবির দুইটা কবিতা শোনাই তোমাকে নীল নব ঘনে আশার গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আস্তুরা যাসনে ঘরের বাহিরে নীল নব ঘনে আশার গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আস্তুরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখন ইয়াধার হবে বেলাটুকু পুহালে কালিমা খামেগে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আস্তরা যাস ঘরের বাহিরে এ বাবারা ক্ষমতার ঘরের গুণা না মরে শেষ ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাক মায়ের শাড়ির আঁচলের তলে ঘুমা এরা কে লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি কাজী নজরুলাম কি লেগেছে থাকবো নয় আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যোগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে হ্যাঁ পাতাল ফুরে নামবো আমি উঠবো আমি আকাশ ফুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে আল্লাহ আকবর থাকবো না আর বদ্ধ করে কে বলো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর বলো ঘরের বাইরে যাস না বেলা ডুবে গেছে সন্ধ্যা লেগে গেছে তাড়াতাড়ি ঘরে ঘুরে থাক এবার বললাম যে বাবা তুই বলে এবার রবীন্দ্রনাথ ঠাকুর কে আর বিদ্রোহী কবি কাজী ইসলাম কে বিদ্রোহী কবি কাজী ইসলাম সাহেব লিখেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ আমাদের ভাই আশরাফ সাহেব আশরাফ ভাই তেত্রিশ বছরে মারা গেলেন ইন্তেকাল করলেন আল্লাহ তাকে জান্নাত আশরাফ ভাইয়ের ছেলে আজকে কি সুন্দর দাড়ি আর কি সুন্দর চেহারা মাসা আল্লাহ তেত্রিশ বছর বয়সে মৃত্যুর পূর্বে তিনি বলে গেলেন যে আমার ফ্যামিলির সুদের ঋণ সেসি লোন যেন তাড়াতাড়ি শোধ করে দেওয়া হয় আমার মৃত্যুর পর আমার হজটা যেন তাড়াতাড়ি করানো হয় দ্রুত গতিতে আমার দাফন যেন করা হয় মাইক দিয়ে আমার দাফনের এলান যেন না করা হয় মৃত্যুর পরে যেন আমার খাবারের আয়োজন না করা হয় সেরেক বেদাতি কোনো কাজ যেন না করা হয় লহ আকবর অল্প বয়সে দুনিয়া ত্যাগ করে চলে গেলেন কিন্তু পৃথিবীর বুকে স্মৃতি রেখে চলে গেলে মানুষ চলে যায় পৃথিবী ছেড়ে দিয়ে মানুষ চলে যাবে পৃথিবী ছেড়ে দিয়ে মানুষের আচরণ মানুষের কথা মানুষের কাজকর্ম সব ইতিহাস হয়ে থাকবে ফেরাউন চলে গেছে আজকে সাড়ে তিন হাজার বছর পূর্বে ফেরাউনের ইতিহাস রয়ে গেছে যে গভীর নরঘাতক ডুডুরুভিক চলে গেছে পৃথিবী ছেড়ে রয়ে গেছে তার ইতিহাস সম্রাট ডাকিয়ানুস বক্তেনসর তাদের ইতিহাস রয়ে গেছে ফেরাউন নমরুক হামান সাদ্দাম সমস্ত ইতিহাস রয়ে গেছে আবু জাহেদ আবুল হাবুদ্বা সাহেবার ইতিহাস রয়ে গেছে অনসান সুতি সুতির ইতিহাস থেকে যাবে তাম পৃথিবী একদিন স্মরণ করবে আল্লাহ পাক বলছেন কাম তারাকু ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াল আসমান জমিন ফেরাউনের জন্য কাঁদে নেই ইমানদার ব্যক্তি মারা গেলে ইমানদার সারা পৃথিবী কাঁদতে থাকে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবা সৌদি আরবের president Malik Fahad bin Abdul Aziz এতেকাল করলেন মানুষ মরে যায় মালিক পাঁচ বিন আব্দুল আজিজ এতেকাল করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে ডেকে তিনি জানালেন কে জানালেন Malik Fahad bin Abdul Aziz Saudi আরবের president Malik Fahad bin Abdul Aziz ছেলেদেরকে ডেকে বললেন বাবারা কাবা ঘরের সাথে মক্কার ঘরের সাথে বায়তুল্লাহের হারামের সাথে জাবালে আবু কুবায়েস পাহাড় যে পাহাড়ের উপর দাঁড়িয়ে রসুলাম চাঁদকে ইশারা দিয়েছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল সেই পাহাড়টাই হলো মক্কার ঘরের পাশে যে বাদশার বাড়ি ওই আবু কুবায়সের বাড়িটা আমি আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়ে গেলাম সারা পৃথিবীর যত মুসাফির রয়েল গেস্ট আসবে সৌদি আরবে হজ করতে মক্কার ঘরে আসবে যত রয়েল গেস্ট সারা পৃথিবীর রাষ্ট্রীয় মেহমান এখানে থাকবে খবরদার এই বাড়ি তোমরা ভোগ দখল করতে যাও না ব্যক্তি মালিকানা দাবি করো না আমার মৃত্যুর পরে খুব দ্রুত গতিতে আমাকে দাফন করে দিও মুসলমানদের সাধারণ গোরস্থানে পারিবারিক গোরস্থানে আমার দাফন করো না আমার মৃত্যুর পরে যেন কোনো শোক ঘোষণা না করা হয় কোন শোক দিবস পালন করা না হয় সরকারি ছুটি ঘোষণা না করা হয় অনারম্বর পরিবেশে আমাকে যেন দাফন করে দেওয়া হয় মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহেমুল্লাহ ইন্তেকাল করলেন তার ওসিয়ত অনুযায়ী ছেলেরা তাই করলেন কিন্তু বাংলাদেশের পেপার পত্রিকা বিশেষ করে এনকেলাবে লেখলো যে তিনি ওহাবি ছিলেন ওহাবি কায়দায় তাকে অনারম্বর পরিবেশে দাফন করা হল আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহেমউল্লাহ বর্তমান যুগ শ্রেষ্ঠ মহাদ্দেশ তিনি নাসির উদ্দিন আলবানী রাহেমউল্লাহর এন্তেকালের পূর্বে ওসিয়ত করলেন বললেন যে আমি যদি জর্ডানের মাটিতে এন্তেকাল করি তাহলে আমাকে যেন আমার বাড়ির পাশের গোরস্থানে দাফন করা হয় জায়গা রেখে গেলাম আমাকে যারা দাফন করতে আসবে তাদেরকে যেন গাড়িতে চড়ে না যেতে হয় তারা যেন পায়ে হেঁটে গিয়ে দাফন করতে পারে দাফন করতে যেই লোকগুলো লাগবে সেই লোকগুলাকে খবর দিও বেশি লোককে খবর দিও আমি যদি জর্ডানের মাটির বাইরে মারা যাই আমি যদি আমার দেশের বাইরে মারা যাই তাহলে আমার লাশটা যেন আগে দাফন করা হয় আর আমার ছেলে মেয়েকে যেন পরে খবর দেওয়া হয় পৃথিবীর কেউ আছে এমন কথা বলবে যে আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা আগে দাফন করে দিবে পৃথিবীর যে দেশেই মারা যায় লাশটা দাফন করার পর আমার ছেলে মেয়েকে খবর দিবে নাসিরুদ্দিন আলবানী রহমাল্লাহকে জিজ্ঞেস করা হলো লাশ দাফন করে ছেলে মেয়েকে খবর দেওয়া হবে কেন বলে লাশ যদি ডাঙায় রেখে ছেলে মেয়েকে খবর দাও তাহলে ওরা বলবে যে লাশ আমরা বাড়িতে নিয়ে আসবো যে জায়গায় মারা যায় সেখানেই দাফন করার নিয়ম ওখান থেকে লাশ বাড়িতে নিতে চাইবে এই যে আল্লাহর নাফরমানি কাজ এটা যেন আমার মৃত্যুর পরে না ঘটে অথবা তারা বলবে লাশটা রেখে দাও দুই দিন হিমাগারে আমরা আসতেছি আমরা এসে দাফন করব এই যে আমার ছেলে মেয়েদের জন্য আফসোস করতে হবে এই আফসোস যেন না করা লাগে কাজেই তাকে আগে দাফন করে দিয়ে তারপরে যেন মানুষ মৃত্যুর সময় অনেক মানুষ অনেক কিছু দুনিয়াতে রেখে যায় সেটা হলো আমাদের জন্য আদর্শ যদি তারা সত্যিকার অর্থে কোরআন সন্না মেনে চলে বন্ধুগণ ফেরাউন সলিল সমাধি যে ডুবে শেষ হয়ে গেল ফেরাউনের গদি খালি করে রইল আর মুসা আলাহাল্লাম তার সৈন্য সামর্থ্য নিয়ে তিনি নদী পার হয়ে ওপারে চলে গেলেন কিন্তু ফেরাউনের খালি গদি ফেরাউনের সৈন্য সামন্ত সব শেষ হয়ে গেছে মরি এখন খালি গদি আর খালি রাস তক্ত সেখানে গিয়ে ইসলাম কায়েম করে দিলেই তো হতো খালি জাগা দখল করে বাড়ি দখল করে মন্ত্রণালয় দখল বিল্ডিং দখল করে ইসলাম কায়েম হয় না বাবু ইসলাম কায়েম হতে হলে আগে কোরআন সুন্না ভিত্তিক সহি আকিদা ভিত্তিক লোক তৈরি করতে হয় মুসা সালামের উম্মত তখনও বাসুর পূজা সারে নেই বাসুর পূজক কম দিয়ে ইসলাম কায়েম হয় না তা নাহলে ফেরাউনের খালি গদিতে ইসলাম কায়েম করা দেবে আপনাকে আমাকেও যদি বলা হয় আজকে এদেশে ইসলাম কায়েম করো যতদিন তত লোক তৈরি না হবে যতদিন পর্যন্ত মানুষের ইমান আকিদার পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত জোরপূর্বক জোর খাটায় কোন ইসলাম কায়েম করা সম্ভব হয় না এটাই হলো আহলাদিস আন্দোলনের মূল থিম বন্ধুগণ আজকে এই মহরম কেন্দ্রিক আশুরায় আজকে শিয়াদের বাড়াবাড়িতে অনেক বেদাত এর মধ্যে ঢুকে গেছে এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে মাতম শিয়াদের মাতম শিয়াদের যে আকিদা বিশ্বাস সাহাবিদেরকে গালিগালাজ করা সাহাবিদের সমালোচনা করা শিয়া এই এরা হলো এমন এক সম্প্রদায় এরা হলো ইহুদিদের পোষ্যপুত্র অমুসলিমদের পোষ্যপুত্র তারা ইসলামের লেবাস করে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য এই কাজে লিপ্ত আছে এই ব্যাপারে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে আজকে তাম পৃথিবীতে যত অকারেন্স গোলমাল ঘটতেছে সব শিয়াদের কারণে আজকে গোটা সৌদি আরবকে যুদ্ধে যে জড়িয়ে ফেললো যেটাকে হাউসি বাহিনী বলা হয় আমাদের দেশে পেপার প্রতি গেলে হুতি মানে উচ্চারণটাও করতে পারে হাউসি হাউসি হাওয়াও হাওয়াও তোমার হাউস সাইয়াদের সি হাউসি এই হাউসি এই হাউসা এরা হলো শিয়াদের একটা গোত্র এই হাউসি বিদ্রোহীদের কারণে আজকে সৌদি আরব ইয়ামান যুদ্ধ যেটা ইরান লেলায় দিয়ে এই ঘটনাগুলি গোটা বিশ্বে হজের মাঠে তারা বম্বিং করে আল্লাহর ঘরের দিকে যারা পারমাণবিক সেল মারতে পারে যারা মক্কা মদিনাকে গোরস্থানে পরিণত করার ঘটনা দিতে পারে যারা আল্লাহ নবীর স্ত্রীদেরকে চরিত্রহীনা বলতে পারে যারা অবকর সিদ্দিকের নামে পাঠা বলি দিতে পারে যারা সাহাবিদেরকে মোরতাদ বলে গালিগালাজ করতে পারে যারা কোরআনের নামে সুরা বানাতে পারে যারা আজানের ভিতরে আলিরা দিয়ে নাম ঢুকাতে পারে যারা জিবরিল আলমকে গালাগালি করতে পারে যারা রসুল সাল্লাহ আলহিসাল্লামের আমি তো ইসলাম সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করে তারা মুসলমান থাকে কি করে কিন্তু দুঃখজনক হলো সত্য এক শ্রেণীর আমাদের মুসলিম যারা বোঝেই না তারা হলো শিয়াপ্রীতি বাংলাদেশের একজন ইসলামী দলের বিরাট বড় লিডার তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনারা ইসলাম কায়েম করলে যে ইসলামী রাষ্ট্র হবে সে রাষ্ট্রের মডেল পৃথিবীতে কোন দেশে আছে বলে ইরানে আছে ওনারা যে ইসলাম কায়েম করবেন ওই ইসলামের মডেল ইরানে আছে সৌদি আরবে নেই সৌদি আরবে আংশিক আছে আজকে এক শ্রেণীর আলেমলামা তারাও এইভাবে সম্রাট আকবরের মতো দিনে এলাহি কায়েম করার জন্য দিনে এলাহি কায়েম করার জন্য জামাতুল মুসলিমিন আহলাদিস বলা হারাম সংগঠন করা যাবে না এটা করা যাবে না ওটা এক শ্রেণীর যুবকদেরকে বিভ্রান্ত করে আহলাদিস জামাতের ভিতরে ফাটল ধরানোর জন্য চেষ্টা আছে ওই জন্য ডক্টর ওসিউল্লাহ আব্বাস হারামে মাক্কিতে দাস দিয়ে থাকেন ডক্টর ওসিউল্লা আব্বাস তিনি বলছেন যিনি পরিষ্কার করে বলতে পারেন না যে আমি কোরআন এবং সুন্না মানি আমি আহলে সুন্নতার জামাত তথা আহলে হাদিসের আকিদায় বিশ্বাসী এই লোককে তোমরা কালেও বিশ্বাস করো না একসময় দেখবে যে থলের বিলাল বেরিয়ে আসছে জারি ফলশ্রুতিতে দীর্ঘদিন যাবৎ আমরা যাদের পিছনে হেঁটে বেড়াইছি তারা একসময় চট করে এসে দেখা যাচ্ছে যে আহলাদিসের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতেছে আহলাদিসকে এটা আহলাদিস যদি পৃথিবীর বুকে যদি বেঁচে না থাকতো তাহলে সঠিক ইসলাম দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যেত এক একজন আলেম এক এক ফতুয়া দিছে একজন আলেম সাহেব পঁচাত্তর বছর পরে কিয়ামত হয়ে যাবে বিরাট বড় আলেম কোরআন হাদিস তিনি জানেন মানেন আমরা তাকে হকানি আলেম বলে জানি কিন্তু বলেন পঁচাত্তর বছর পরে কিয়ামত হয়ে আচ্ছা বলেন তো পঁচাত্তর বছর পরে কিয়ামত হয়ে যাবে আল্লাহ নবীলাম বলতে পারলেন সাহাবাহ বলেন কিয়ামত কখন হবে আল্লাহ সেটা নিজের কাছে গোপন রাখলেন কোন আলেম যদি হিসাব করে যোগ বিয়োগ করে পঁচাত্তর বছর হিসাব করে বলে দেয় পঁচাত্তর বছর পরে কিয়ামত হবে কেমন হবে আর একজন আলেম বলছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না আমি সিলেট গেলাম এক প্রোগ্রামে যে বলেন অমক বড় আলেম ডক্টর সাহেব বলে গেলেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না আপনার বাড়িতে যত অলঙ্কার আদি অর্নামেন্টস আছে জাকাত লাগবে ওই আলেম সাহেব বলে গেলেন আমি তো ওই আলেম সাহেব মাঝাবি আলেম ওনাদের মাঝাবে লেখা আছে যেই জমিনে ওসর দেওয়া হয় সেই জমিনে খাজনা লাগে না ওসর দেওয়া জমিনে কি বলে যেই জমিনে খাজনা দেওয়া হয় সেই জমিনে ওসর লাগে না ওসরের জমিতে যদি খাজনার জমিতে ওসর লাগে না যেহেতু তাই তো তারা বলে গেছেন তাহলে ইসলাম তারা কি শিক্ষা দিচ্ছেন আমাদের তাদের কাছে আমরা কি ইসলাম শিখতে পারবো বিরাট বড় আলেম সাহেব মাগরিবের আগে দুই রেখাত নামাজ কি পড়বো মাগরীবের আগে দুই রাখাত নামাজ হ্যাঁ হ্যাঁ মাগরীবের আগে দুই রাখাত নামাজ পড়বেন খুব ভালো এটা বুফারিতে আছে এটা খুব সুন্দর তবে আমাদের দেশে যেহেতু এটা চালু নাই তবে না পড়াই ভালো সুবাহান আল্লাহ এক এক সময় এক এক বক্তব্য কিন্তু এখন হয়ে গেছে ইন্টারনেট যে যেখানে যাই বলে সব ভেসে বেড়ায় কাজেই কেউ কিছু বলে পার পাওয়ার উপায় নেই তাই যুব সমাজকে বলবো এটা ঠিকানা নির্ধারণ করুন একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করুন সকালবেলা একজনের সাথে বিকালবেলা একজনের সাথে একজনের বক্তব্য শুনে ভালো লাগলো ছুটলেন তার পিছনে কয়েকদিন এইভাবেই তো জঙ্গিবাদের জন্ম হচ্ছে এইভাবেই তো নতুন নতুন মুফতি বাজারে নামতেছে আর নতুন নতুন ফতুয়া ফেরকা বন্দি নিয়ে রাস্তায় এক শ্রেণীর যুবকেরা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে যে কেউ বলছে যে আহ্লাদিস বলা হারাম কেউ বলছে সংগঠন করা হারাম কেউ বলছে এটা করা হারাম কেউ বলছে ওটা করা হারাম বলতে বলতে বলতে বলতে লাস্টে যায় দেখা যাচ্ছে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে তারপরে সামনে পালায় গেল বন্ধুগণ তাই যুবক ভাইদেরকে বলবো খুব সাবধানতার সঙ্গে কোরআন এবং সৈয়াদিসের মাসলাক ও মানহাজ এগুলি দেখে শুনে বুঝে বস্তুনিষ্ঠ জ্ঞানীগুণী আলেমলামা যারা বিশ্বস্ত আলেমলামা তাদের কাছ থেকে নির্ভরযোগ্য কেতাবের রেফারেন্স সহ আস্তে আস্তে আপনি আগাবেন পিচ্ছিল কর্দমাক্ত পথ এই পথে ধীরে সুস্থে আগাবেন তাহলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হাত থেকে আল্লাপাক আপনাকে আমাকে হেফাজত করবে ওয়াখির উদাওয়ানা যে পাঁচ হাজার বার তসবি গণনা করো অমক সুরা এতবার খতম দাও এই জাতীয় যত এখন মহিলারা এক শ্রেণীর মহিলা বাজারে বেরোচ্ছে এরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এরা এই এই জিনিসগুলি অপপ্রচার চালায় যাচ্ছে আমাদেরকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের মা বোনেরা যারা আছেন তারা দাওয়াতি ময়দানে এই ব্যাপারে খুব সচেতন ভূমিকা রাখবেন যাতে এই সমস্ত জাহিলিয়াত বা এই সমস্ত নৌরামি সমাজের ভিতরে না ঢোকে আমি দেখলাম বগুড়াতে এক মহিলা বক্তা বাড়াইছে সে বক্তা বক্তৃতা করতেছে মহিলা তার বক্তৃতা এখন ফেসবুকেও দিয়ে দিচ্ছে নেটে মোবাইলে মোবাইলে মানুষ নিয়ে বেড়াচ্ছে আল্লাহ হেফাজত করুন আমাদের জি আমাদের ভর্তি পায়ের উপর নিতম্ব এটা তো ইখতলাফি মাসলা তবে কি বলে পায়ের নিতম্বের উপরে ভর দিয়ে বসাটাই অধিক যুক্তিসঙ্গত যেহেতু হাদিসে তাসলিম এমন তাসাহুদ হবে যেই তাসাহুদে সালাম আছে একবার বলা হয়েছে শেষ তাসাহুদ আর আর একবার বলা হয়েছে সালাম আছে শেষ তাসাউদ কখন হবে যখন আর একটা তাসাউদ থাকবে তখন তো শেষ তাসাউদ নাকি নাকি আর একটা তাসাউদ না থাকলে তখন দ্বিতীয় তাসাউদ হয় এক বাপের একটা ছেলে তো দ্বিতীয়কে তাহলে দ্বিতীয় প্রশ্ন কখন আসবে দ্বিতীয় শব্দটা কখন আসবে যখন একাধিক হবে তাহলে যেই সালাতে একাধিক তাসাহুদ নাই সেই সালাতে দ্বিতীয় তাসাহুদ আসবে কি করে শেষ তাসাহুদ হবে কি করে ওই জন্য বলা হতো তাসাহুদুল্লাদি ফিহি তাসলিম সেই তাসাহুদ যেই তাসাহুদে সালাম আছে সালামলা তাসাহুদ হলে নিতম্বের উপর বসবেন আর সালামলা তাসাহুদ না হলে পায়ের উপর বসবেন এবার ক্লিয়ার হয়েছে এবার ক্লিয়ার হয়েছে তো নাকি এবার দুই রেখাত হোক আর তিন রেখাত হোক এই তিন রেখাত দুই রেখাতের কাহিনী নেই কারণ সালাম আলা তাসাহুদে নিতম্বে বসবে যেই তাসাহুদে সালাম আছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সেই তাসাহুদে নিতম্বে বসবে আর যেই মসজিদের মাইক দিয়া সংবাদ তারপর আরো অনেক সংবাদ ইয়া করা হয় মসজিদের মাইকটা আসলে এটা বিষয় যেটা মসজিদটা হলো সামাজিক প্রতিষ্ঠান মসজিদটা সামাজিক প্রতিষ্ঠান সমাজের কল্যাণমূলক কাজে মসজিদের মাইক ব্যবহার হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু পার্সোনাল কোনো ব্যক্তিগত বিষয়ে কারো বকরি হারিয়ে গেছে কারো অমক কিছু হারিয়ে গেছে এটা আমি খুঁজে বেড়াবো এটা হবে না কিন্তু যেটা জনকল্যাণমূলক কাজ পাবলিকের উপকার বয়ে আনে যেসব কাজ সেসব কাজ মসজিদের মাইক দিয়ে করা যেতে পারে টিকা দিয়ে দিবে অমক স্কুলের মাঠে টিকা দেওয়া হচ্ছে আপনারা তাড়াতাড়ি সেখানে বাচ্চা নিয়ে যান এটা জনকল্যাণ অমকের ছেলেটা পানিত পড়েছে আপনারা যে যা পানিটা আগায় নিয়ে আসেন অমকের বাড়িতে ডাকাত পড়েছে এক জায়গায় মসজিদে মানে রাতের বেলায় ডাকাত পড়েছে ডাকাত করেছে ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব মসজিদের মাইক খুলে বলছে অমকের বাড়িতে ডাকাত করেছে যার যা অস্ত্র শস্ত্র তাড়াতাড়ি নিয়ে আসে সব মানুষজন গ্রামবাসী ঘিরে এসে ডাকাত ধরে ফেলেছে আলহামদুলিল্লাহ পরে ইমামকে পুরস্কারও দিয়ে দিয়েছে এগুলো হলো জনকল্যাণমূলক কাজ একজনের ছেলে পানি পড়ে গেছে একজনের বাড়িতে আগুন ধরে গেছে আপনি মাইক দিয়ে বলে দেন বা ছেলেটা কেবলই হারিয়ে গেছে বা কেউ নিয়ে চলে গেছে হয়তো বা রাস্তাটা পার হয়ে সারেনি এখন এখন যদি তাড়াতাড়ি মাইক দিয়ে বলে দেন এ যে যেখানে আছেন তাড়াতাড়ি দেখেন একটা ছেলে ধরাওয়ালা ছেলে নিয়ে চলে গেছে এমন হতে পারে যে এই সুযোগে সেই বেচারার উপকারটা হয় এগুলো হলো মানবিক দৃষ্টিকোণ এগুলি এত মাসনা মাসাইল খুঁজে পাওয়া যাবে না কিন্তু একজন বকরি হারা গেছে ওটা আমি বলে দেবো বকরি কি মসজিদে হারাইছে যে মসজিদে আমি বকরি খবর কিন্তু বকরি এক হাজার টাকা হলে কিনে পাওয়া যায় পাঁচ হাজার টাকার একটা বকরি কিনে সেটা হলো বিবেচনার বিষয় যেটা হলো জনকল্যাণমূলক কাজ সেইগুলি আপনি মাইক দিয়ে বলবেন ইনশাল রসুলামের জামানায় মসজিদে মুসাফিরদের থাকার ব্যবস্থা ছিল এমনকি যে সমস্ত সাহাবিগণ যুদ্ধের ময়দানে অসুস্থ হতেন ওই সমস্ত সাহাবিদেরকে মসজিদে রাখা হতো এবং মসজিদেই সেবা শুশ্রূষা করা হতো কয়েদিকে মসজিদে বেঁধে রাখা হতো মসজিদের জাকাতের খেজুর বন্টন করা হতো মসজিদের জাকাত কালেকশন করা হতো মসজিদে বিবাহ পড়ানো হতো মসজিদে আসাবে সুপ্পা তাদের বাড়িঘর ছিল না তারা থাকার জায়গা বানায় থাকতো সেখানে ঠিক আছে মসজিদ জল জনকল্যাণমূলক মসজিদ শুধু নিচক এবাদত করে তালা দিতে চলে যাব বিষয়টি এমন নয় মসজিদ জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে যেটা জনগণের কল্যাণ কিন্তু পার্সোনাল কোনো উপকার সেখান থেকে মানে হাসিল করার চেষ্টা না করে জি অন্য সময় আমরা হাতে কলম ব্যবহার করি বিধান নাকি দোয়াটা হলো এবাদত দোয়াটা হলো এবাদত আর এবাদত রসুলাম যেভাবে করেছেন আমিও ওইভাবেই করব এর মধ্যে কমতি বাড়তি পরিবর্তন পরিবর্তন করার সুযোগ নেই দোয়াটা হলো এবাদত এবাদতটা যেইটুকু রসুলাম দিয়েছেন যেইভাবে দিয়েছেন ওইভাবেই চলবে কমতি বাড়তি করার সুযোগ নেই আর দুনিয়াবি মোয়ামেলাত যেটা দুনিয়াবি মহামেলাতে মানুষের কমতি বাড়তি হয় যেমন আমি গোস্ত রান্না করতেছি তা আমি একটু ঝাল বেশি খাই তাহলে চামচ আমি মরিচ আমি দুই চামচ দিলাম আপনি একটু ঝাল কম খান আপনি এক চামচ দিলেন আপনার রুচি একজন একটু ঝোল বেশি পছন্দ করে পানি একটু বেশি দিল আর একজন ঝোল পছন্দ করে না ভুনা করে খেল তাহলে এই যে একই মুরগির গোস্ত হালাল এই হালাল গোস্তটা যার যার রুচি মতো সে রান্না করে খাস ইসলামী শরীয়ত কাউকে বাধা সৃষ্টি করেন কিন্তু সালাত মাগরিব এবাদত দুই রেখাত জোরে পড়লাম আর এক রেখাত আসতে পড়ল আমার এখানে রুচি চলবে যে আমি দুই রেখাত জোরে পড়ছি এই রেখাত জোরে পড়ি না তাহলে এবাদত যেভাবে যেখানে যতটুকু আছে সেখানে সেইভাবে হবে তো দোয়াটা কি এবাদত নাকি দোয়া দুনিয়াবি কোনো কাজ দোয়াটা এবাদত এবার রসুলাম এই এবাদত কোথায় কিভাবে করেছেন রসুলাম দোয়া করতেছেন দেখেন জুতা হাতে মসজিদে ঢুকতেছেন দোয়া মুখে দোয়া মুখে হাতে জুতা আর মসজিদে হাত তুলছেন কি তোলেননি বাথরুমে যাচ্ছেন বদনা হাতে আর দোয়া মুখে হাত তুলছেন কি হাত তোলেননি এবার সালাতে দাঁড়িয়ে বুকের উপর হাত রেখে দোয়া পড়তেছেন আল্লাহ মোবায়দ বাইনি রুকুতে গিয়ে হাঁটুতে হাত রেখে দোয়া পড়তেছেন সুবাহ রব্বিয়াল আজিম শেষদায় গিয়ে মাটিতে হাত রেখে কপাল রেখে বলতেন সুবাহ রব্বিয়াল আলা তাসাহুদে হাঁটুর উপর হাত রেখে আঙ্গুল নাড়াচ্ছেন আর তাসাহুদ করতেছেন তাহলে একই দোয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন ভঙ্গিমায় রসুল আসলাম আমাদেরকে আদায় করা শিখিয়েছেন যেখানে যেইভাবে শিখিয়েছেন সেখানে সেইভাবেই করতে হবে যেখানে যেই দোয়া শিখিয়েছেন সেখানে সেই দোয়াই করতে হবে নিজের বাড়তি কমতি কম বেশ উলট পালট রদ বদল করার সুযোগ নেই এরপরে কিছু দোয়া থাকলো যেই দোয়াগুলি পরিষ্কার বলা হয়নি পরিষ্কার কোনো বলা হয়নি যে আপনি রাস্তা দিয়ে চলতেছেন দেখি রাজগার করতে করতে যাচ্ছেন আল্লাহ তুমি আমার ক্ষমা করে আল্লাহ তুমি একটু রহম করো আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টিটা একটু কমায় দাও আল্লাহ আল্লাহ তুমি এই লোকটার একটু উপকার করো আল্লাহ এই যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন সেটা হলো ওপেন যে কোনো সময় যে কোনো দোয়া আপনি পড়তে পারতেছেন এটা হলো ওপেন দোয়া এখানে পরিমাণ পদ্ধতি নির্ধারণ করে বলা হয়নি তাসাহুদে কুনুতের সময় রসুলাম হাত তুলে কুনুতে দোয়া পড়েছে তাহলে হাত তুলে কুনুত করবেন কুনুতের সময় এস্তেস্কার সময় এই হলো সম্মিলিত আর একা একা যখন একা একা হাত তুলে দোয়া করবেন আরাফার ময়দানে মুজদালেফায় মিনায় কঙ্কর নিক্ষেপ করার পরে দুই জামরায় কঙ্কর নিক্ষেপ করার পরে দোয়া করবেন তৃতীয় জামরায় কঙ্কর নিক্ষেপ করার পরে হেঁটে চলে আসবেন ওখানে দোয়া করবেন তাহলে এই দুই জামরায় কঙ্কর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া চলবে একাই কি আর শেষ জামরায় কঙ্কর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া করা চলবে ওখানে দাঁড়ানোই যাবে না চলে আসতে হবে এটার নাম হলো শরীয়ত মানে যে জায়গায় বলা আছে ওই জায়গায় আমি পড়বো যে জায়গায় বলা নেই ওই জায়গায় আমি আর করতে পারবো না ওখান থেকে চলে আসতে হবে আমাকে কেউ যদি মনে করে আমি দুই জমরা এখন এটাতেও করি হবে না তো কাজেই ইসলামী শরীয়ত যেহেতু আমাদেরকে ওই জায়গায় অনুমোদন করেননি তাই আমরা সেটা করতে পারতেছি না জি এদিকে কে যেন উনি আগে প্রশ্ন করতে বোধ না অর্ধেক পানি দিয়ে কুলি করবেন অর্ধেক পানি নাকে নেবেন এটাই হলো উত্তম জি ওই যে এক এক পানির দুই ভাগ করে নেবেন ওটাই ভালো ওটাই হাদিস সম্মত বিরান্দামা বিনা কারণে জমা করা যেতে পারে জামা রসুল আসলাম বাইনাল মাগরিব আল ইসাবিল মাদিনা রসুল আসলাম মাগরিব এবং এশার সালাদ জমা করে পড়লেন একত্রে একই টাইমে দুই রাখা দুই অক্তের সালাদ এক টাইমে পড়ান না হলো জমা করে পড়া তো এটা মুসাফির ব্যক্তি পড়তে পারবে কোনো সন্দেহ নেই বৃষ্টির দিনে পড়া যাবে কোনো সন্দেহ নেই বৃষ্টি নেমেছে মাগরিক করে এসাটাও করে নিলেন কোনো সমস্যা নেই আর বিনা কারণেও কেউ পড়তে পারে বিল মাদিনাতে বিলা মাতারিন ওয়ালা ওজরিন ওয়ালা সাফারি সফরও ছিল না ওজরও ছিল না বৃষ্টিও ছিল না এই অবস্থায় রসুল্লাহ সাল্লাম পড়েছেন কাজে কেউ যদি মাঝে মধ্যে এটাকে নিয়ম বানিয়ে নিয়ে সারা জীবন ওইভাবে করতে পারবেন মাঝে মধ্যে এটা করতে পারেন ইসলাম অনুমতি দিয়ে নিয়ত করতে হবে নিয়ত করাটা ফরজ কিন্তু আমাদের নিয়ত করে না নিয়ত পরে নিয়ত করে না পরে পরে কিন্তু করা ফরজ করা বেদা নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ ছোটকালে পড়াইছে আমাদেরকে উস্তাদ নামাজের বাহিরে ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজেরও জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া অক্টমত নামাজ পড়া নিয়ত করা নিয়ত করা ফরজ না পড়া ফরজ যে ব্যাকল নয় তো করে ও কি নিয়ত পড়লো না করলো তাহলে নিয়ত করা মানে কি নিয়ত করা মানে সংকল্প করা ইচ্ছা করা অন্তরে সংকল্প করা ইচ্ছা করার না হলো নিয়ত করা যেমন বলছে বিআই সাহেব দোয়া করবেন এবার পশ্চিমে দন নিয়ত করছি পশ্চিমে দন নিয়ত করছি মানে কি নয় তোয়ান আজহাবা ইলাল হাজ যে লিআতুফা বাইতিল্লাহিল হারাম ওয়া আসহাবাইনা সাই সাফা ওয়াল মারওয়া ওয়া আকিফা বি আরাফা সুম্মা আবিতা বিমিনা সুম্মা আরমি বিল জামারাত সুম্মা আবিতা সুম্মা আবিতা বি বিমুজদালেফা সুম্মা আরমি বিল জামারাত বিমিনা হ্যাঁ এইভাবে নিয়োগ করছে নয় তোয়ান আজহাবা ইলাল হাজ্জে আরে নিয়ত যারা পরে তারা যে এত বড় বেহুদা আশ্চর্য এই রমজান মাসে নিয়ত পরে কিসে নিয়ত রোজার নিয়ত পরে নয় তোয়ান আসুমা গাদামিন সাহারি রামাজান মোবারক আমি নিয়ত করিতেছি যে কালকে রোজা রাখবো কবে রোজা রাখবে কালকে গাদান মানে কি গাদান মানে কালকে নয় তোয়ান আসুমা গাদান আমি নিয়ত করতেছি যে কালকে রোজা রাখবো আজকে সাহারি খাচ্ছে আজকে এটা নিয়ত করেনি কালকে নয়ান আসুমা গাদামিন সাহারি রমাদান মোবারক আমি নিয়ত করিতেছি যে কালকে রোজা রাখবো কালকে রোজা রাখবো আজকে না ওই জন্য শাইখুল ইসলাম ইমাম নিয়ে বলছেন যারা বেদাত করে ওরা ব্যাককল বেহুদা লোক ওরা বোঝেই না কিছু ওরা বুঝলে আর বেদাত করত ও যে কি যে পড়ল